বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ নাহমদহু আলা রসুলহিল করিম বাদ সম্মানিত ভাই বোনেরা আমি একটা সিরিজ আলোচনা শুরু করেছি সেটা হলো ইসলাম ও সমাজ একটা মুসলিম সমাজ কেমন ছিল কেমন হওয়া দরকার এবং আমাদের মুসলিম সমাজে কি কি সমস্যা আছে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে বিনয়ের সাথে সেগুলো আপনাদের কাছে আমি উপস্থাপনা করেছি এবং আরও কিছু করব ইনশাল্লাহ আপনারা হয়তো আগে আমার কিছু আলোচনা শুনেছেন আমি ইসলামী ভ্রাতৃত্ব নিয়ে আলোচনা করেছি সমত ভাই বোনেরা এটা কিন্তু একটা মারাত্মক অপরাধ হাদিসে আছে যদি কেউ কোনো মুসলমানকে কাফের বলে এবং সে কাফের নয় তাহলে যিনি কাফের বলেছেন এই কথা দ্বারা তিনি নিজেই কাফের হয়ে যাবেন নবজুবিল্লাহ আলিক সময়ত ভাই বোনেরা আমি অনুরোধ করব কাউকে কাফের বা মুশ্রিক বলার আগে খুবই সূক্ষ্মভাবে বিচার বিবেচনা করা দরকার ওলামাইকরাম সরাসরি কাউকে কাফের বলতেন না তারা বলতেন এটা হলো কুফুরি কাজ অথবা কুফুরি কথা শুধুমাত্র ওই হাদিস অনুযায়ী নিজে যেন কাফের না হয়ে যায় সেই রিস থেকে বাঁচার জন্য আমরা বলি আমার অমুক ভাই অমুক মাওলানা অমুক শেখ এই কথাটা বলেছেন এই কথাটা ইমানের সাথে সাংঘর্ষিক এ কথাটা কুফুরের কথা অথবা এ কথাটা শির্ক হয়ে যেতে পারে কিন্তু কাউকে যেন আমরা না বলি যে তিনি কাফের অথবা তিনি সময় সময়ত ভাইরা যতক্ষণ পর্যন্ত তাদেরকে আমরা পরিষ্কারভাবে কাফের অথবা মুশ্রিক না বলতে পারবো ততক্ষণ পর্যন্ত তিনি কিন্তু মুসলমান এবং তার সাথে আমার মুসলমান ভাইয়ের স্বাভাবিক সম্পর্ক রাখতে হবে সমস্ত ভাই বোনেরা এরপরে আসে আমলের কথা আমলের ক্ষেত্রে এসে যদি দেখি যে কেউ ফরজটাকে আদায় করছেন না কিন্তু তিনি জানেন যে ফরজটা তার করা দরকার অলসতার কারণে বা অন্য কোনো কোনো কারণে তিনি ফরজ করেন না তাকেও কিন্তু আমরা আসলে কাফের বলতে পারবো না সুতরাং তিনি যেহেতু মুসলমান তার সাথে আমার আচরণ হবে একজন মুসলমানের মতো সময়ত ভাই বোনেরা ইসলামে শরিয়াতে ফেকাতে উলামাদের ভিতরে অনেক বিষয়ে মতবিরোধ আছে কিন্তু কোন বিষয়ে কতটুকু মতবিরোধ এটা আমাদেরকে দেখা দরকার এই মতবিরোধের উপরে ভিত্তি করে আমরা যেন কোনো গ্রুপকে আলাদা করে না দিই কারণ অনেক মাসলার ভিতরে সাহাবিদের ভিতরে মতবিরোধ ছিল ইমামদের ভিতরে মতবিরোধ ছিল এখনকার অনেক আলেম আছেন যাদের ভিতরে মতবিরোধ আছে কিন্তু এ সমস্ত শাখা প্রশাখাগত বিষয়ে মতবিরোধের কারণে সাহাবারা একে অপরকে কেউ কখনোই ছোট করে দেখেন নাই কেউ কাউকে ঘৃণা করেন নাই এরকম বলা আছে যে আবু রাদি আল্লাহ তালা আনহু জাকাতের ব্যাপারে তার একটা মতবাদ ছিল তিনি মনে করতেন যে মুসলমানদের সম্পদ বিলিয়ে দিতে হবে সুতরাং খুব হয়তো কেউ জাকাতের পয়সা থাকবে না অথবা অল্প মানুষ জাকাত দিবে এরপরেও কিন্তু কোনো সাহাবি তাকে গালি দেন নাই তাকে হেট করেন নাই তাকে সমালোচনা করেন নাই তাকে কাফের বলেন নাই তার কারণ তারা সবাই জানতেন এটা শুধুমাত্র তার একটা মত সমত ভাই বোনেরা ইমামদের ভিতরে অনেক বিষয়ে মতবিরোধ আছে কিন্তু আমাদের বড় বড় চার ইমাম তারা একজন অপরকে এত বেশি শ্রদ্ধা করতেন যেমন ছাত্র এবং শিক্ষক পরস্পরকে শ্রদ্ধা করে ইমাম মালিকের সাথে আবু হানিফার অনেক বিষয়ে মতবিরোধ ছিল কিন্তু ইমাম মালেক আবু হানিফার প্রতি ভ্রাতৃত্বের শ্রদ্ধা দেখাতে কখনোই কিন্তু কুণ্ঠা করেন নাই ঠিক তদ্রুপ ইমাম শাফির সাথে ইমাম আবু হানিফার অনেক বিষয়ে মতবিরোধ ছিল কিন্তু ইমাম শাফি ইমাম আবু হানিফার ব্যাপারে গভীর শ্রদ্ধা রাখতেন সময়ত ভাই বোনেরা আমি বলছিলাম যে বিভিন্ন বিভিন্ন দলের নামে দলীয় ভ্রাতৃত্ব সৃষ্টি করা হচ্ছে এবং এটাই আমাদের মুসলিম সমাজের সবচেয়ে বড় ক্ষতি করছে আমি প্রত্যেকটা ইসলামী দলের নেতাকে সমান শ্রদ্ধার সাথে দেখি তার কারণ আমার আস্থা আছে প্রত্যেকেই এখলাস নিয়ে আল্লাহর দিনের জন্য কাজ করতে চান বুঝার কারণে তাদের কাজের স্টাইল আলাদা তাদের কাজের ধরন আলাদা তাদের কাজের মেথোডোলজি আলাদা প্রত্যেকেই তারা আল্লাহকে ভালোবাসেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে ভালোবাসেন তারা ফরজ কাজগুলো আদায় করেন তারা নফল কাজ করেন কোরআন শরীফ তেলাওয়াত করেন আমি তাদের ভিতরে সব সময় ভালো গুণ বেশি দেখি তাদের হয়তো কিছু কিছু মতের সাথে আমার মতের মিল নাই কিন্তু অল্প অমিলের কারণে অন্য আরও যে পঁচানব্বইটা বিষয়ে মিল আছে তার জন্যই আমি তাদেরকে ভালোবাসি তার জন্যই আমি তাদেরকে শ্রদ্ধা করি আপনি আমার সামনে বসে আছেন আপনার অনেক বা কিছু কিছু বিষয় হয়তো আমার পছন্দ নাও হতে পারে এই পছন্দ হয়তো আমার দুর্বলতার কারণে অথবা আমার অজ্ঞতার কারণে কিন্তু আপনার ভিতরে যে আরও অনেক গুণ আছে এই জন্যই আমি আপনাকে শ্রদ্ধা করি যার কারণে আমি এবং আমার মতো অনেক মানুষ আছেন যারা ইসলামী ভ্রাতৃত্বকে এইভাবেই বুঝেছেন এবং এইভাবেই সাহাবে কেরাম রদি আল্লাহ তাল আনহু বুঝেছিলেন এভাবেই আমাদের বড় বড় ফোকহা যারা ছিলেন তারা বুঝেছিলেন এভাবে আমাদের বড় বড় ইমাম যারা ছিলেন তারা বুঝেছিলেন আপনারা হয়তো আমার সাথে একমত হতেও পারেন যে এই ভ্রাতৃত্বের বোধটা সবচেয়ে প্রভাবিত হয়েছে রাজনৈতিক কারণে ইসলামের নামে বিভিন্ন দল রাজনীতি করে আমাদের এই ভ্রাতৃত্বটাকে ভেঙ্গে চুরমার করে দিয়েছেন অনেকেই ইতিহাসেও দেয়া হয়েছে এখনও দেয়া হচ্ছে এবং ভবিষ্যতেও দেওয়া হবে কিন্তু এর অর্থ এই না যে সমস্ত রাজনৈতিক দল ইসলামে ভ্রাতৃত্ব নামে দলীয় ভ্রাতৃত্ব প্রমোট করেন আমরা একজন ভাই আরেকজন ভাইকে ভালোবাসি এর বিপরীতে একটা আছে অপছন্দ করি আল্লাহ নবী কিন্তু কোথাও বলেন নাই আমি তাকে ঘৃণা করি বরং ঘৃণা করাকে কোরআনে নিষেধ করা হয়েছে একজন মুসলমান ভাই আর একজন মুসলমান ভাইকে ঘৃণা করাকে হাদিসে নিষেধ করা হয়েছে যদি আপনার তার কোনো বিষয় পছন্দ না হয় আপনি শুধু বলবেন যে তার এই কাজটা আমি পছন্দ করি না তার এই বিষয়টা আমি পছন্দ করি না কিন্তু তাকে আমি ভালোবাসি এই পর্বে আমি আলোচনা করতে চাই যে একজন মুসলমান সমাজকে কিভাবে দেখে বা দেখা উচিত the community the society as a whole উনি কিভাবে দেখেন আমি এখানে একটা হাদিস বলি রসুল্লাহ সাল আলাইসাল্লাম বিভিন্ন জায়গায় বলেছেন যে লাইসা মিন্না সে আমাদের ভিতরে নয় যদি সে এটা করে সেটা করে তার মানে হচ্ছে আমরা যারা মুসলমান আমাদের কিন্তু সবাইকেই এই বিশ্বাস রাখতে হবে যে আমি মুসলমান আবুল কালাম আজাদ আমি একা একা মুসলমান নই আরও অনেক মুসলমান আছেন এবং আমি একা একা ভালো মুসলমান হতে পারবো না ভালো মুসলমান হতে হলে ভালো মুসলমান হিসেবে টিকে থাকতে হলে আমার আশেপাশে আরও ভালো মুসলমান থাকতে হবে আমার সমাজকে ঠিক ইসলামের ইচ্ছা অনুযায়ী দেখতে হবে এবং এটাকে নিজের সমাজ মনে করতে হবে আপনি যেমন নিজের আপনার পরিবার যেমন আপনার আপনার গোত্র যেমন আপনার আপনার পাড়া আপনার জেলা আপনার দেশ আপনার ঠিক এই মুসলিম জাতি আপনার তার মানে হলো you belong to this community you belong to this উম্মা এখানে আপনার একটা ওনারশিপ আছে আপনি মালিক আপনি পার্ট অফ দিস আপনি এর অংশ আমরা যদি একটা ছোট্ট উদাহরণ দিই একটা গাড়ি আমাদের উম্মাদটাকে মনে করেন একটা গাড়ি যার অনেকগুলো পার্টস আছে চাকা আছে হুইল আছে মিরর আছে অনেক কিছু আছে আমরা প্রত্যেকে আপনি আমি প্রত্যেকেই এই উম্মত নামক গাড়ির এক একটা পার্টস এক একটা অংশ যদি এই গাড়ির কোনো একটা অংশ ক্ষতিগ্রস্ত হয় চিড় ধরে যায় ভেঙ্গে যায় তাহলে এই গাড়ির ক্ষতি হলো মনে করেন গাড়িতে একটা মিরর দেওয়া আছে সেই মিররের রংটা হলো সাদা গাড়ির রংটাও সাদা যদি আপনি এই আয়নাটা সাদা রং পরিবর্তন করে কালো রং দেন গাড়িটা অবশ্যই ভালো দেখা যাবে না বরং যারা রুচিবান এই গাড়ি যতই বেশি চলুক যতই দামি হোক এই গাড়িতে তারা চড়বেন না তার কারণ এই গাড়ির সব কিছু হলো সাদা রং কিন্তু গাড়ির আয়নাটা হলো কালো রং ঠিক আমাদের মুসলিম উম্মাদটা হলো এরকম আমাদের মুসলিম সমাজের জন্য মুসলিম উম্মাতের জন্য আপনি আমি ছোট বড় বুড়ো জেলে ম্যাথর ঝাড়ুদার প্রফেসর ইঞ্জিনিয়ার ডাক্তার সবাই গুরুত্বপূর্ণ কারোরই গুরুত্ব কম নাই এবং প্রত্যেকেই ভাবা উচিত যে এই মুসলিম সমাজ আমার আমার কারণে যদি এই মুসলিম সমাজ কোনো ক্রমে ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমি নিজেও তো ক্ষতিগ্রস্ত হব ঠিক সাথে সাথে অন্য মুসলমানরাও ক্ষতিগ্রস্ত হবেন সুতরাং আপনার কোনো কাজ কোনো ক্রমেই অবহেলা করা যাবে না এবং সাথে সাথে বলতে চায় যে আমাদের প্রত্যেককে এটা অনুভব করতে হবে যে এই মুসলিম সমাজটা আমার নিজের এটা রক্ষা করার দায়িত্ব আপনার আমিন ওয়াহিদ আওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা اقرأ باسم ربك الذي خلق আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন ইকরা মানে পড়ো সারা দুনিয়ার মানুষকে কোরআন মাজিদ আল্লাহ তালা পড়তে বললেন বিশ্ব সৃষ্টিতে সবচেয়ে মেরাকল আল কোরআনকে নাজিল করা এটি প্রজ্ঞাপন্য কেতাব কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে যাতে সমাজের লোকদেরকে বুঝাতে সক্ষম হয় এটি মহা কল্যাণময় ও নিরাময় বহু দিক থেকে হেদায়ত দিয়ে থাকে আছে কেউ তোমাদের মধ্যে যে চিন্তা করে ও গবেষণা করে দেখুন আমাদের অনুষ্ঠান এসো কোরআনের ছায়ায় প্রতি বুধবার রাত সাড়ে এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আমরা অনেক গুনাহের কাজ করি দিনে আর রাতে সকাল আর সন্ধ্যায় জেনে আর না জেনে কিন্তু কিছু গুনাহ রয়েছে কবিরা চাঁদা সুফা আনা হুয়া দালা তও বা করা ছাড়া ক্ষমা করে দেবেন না শাহ ওয়ালিউল্লাহ কিন্তু বন্ধু জানেন কোনটি কবিরা গুণা বেঁচে থাকতে চান কবিরা গুণা থেকে তাহলে যোগ দিন আমার সাথে পিস টিভি বাংলায় দেখুন বড় গুণা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত ওয়েলকাম ব্যাক সম্মানিত ভাই বোনেরা যে আমাদের সমাজকে যদি আমরা পরিবর্তন করতে চাই সমাজকে যদি সুন্দর করতে চাই আমাদের মুসলিম সমাজকে যদি গড়তে চাই আমাদের চিন্তার ভিতরে পরিবর্তনটা আনা দরকার আমি এই আলোচনা থেকে আপনাদের কাছে শুধু আশা করি আপনারা শুধু অনুভব করবেন আমি এই মুসলিম সমাজের অংশ এবং এই মুসলিম সমাজ আমার আমি এটাকে প্রোটেকশন করব। আমি এটাকে আঁকড়ে ধরবো আমি এটাকে বড় করব। আপনি আমি প্রত্যেকেই যদি আমরা এই চেতনাটা আমাদের ভিতরে আসে এবং এই জিনিসটা বুঝি তাহলে কিন্তু এই মুসলিম সমাজ অনেক সমস্যা থেকে এমনিতে মুক্ত হবে এবং এই মুসলিম সমাজ নষ্ট হওয়া থেকে রক্ষা পাবে সময়ত ভাই বোনেরা এখন আমরা আসি যে আমরা এই মুসলিম সমাজকে কিভাবে রক্ষা করব। এই মুসলিম সমাজের জন্য আমরা কি করতে পারি প্রথম কথা হলো আমাদেরকে অন্যের অবদানকে স্বীকৃতি দিতে হবে অন্যরা যে সমস্ত ভালো কাজগুলো করেন এগুলো আমাদেরকে তাদেরকে বলতে হবে হ্যাঁ ইনি এই কাজটা করেছেন সেটা স্বীকৃতি দিতে হবে তাকে ধন্যবাদ দিতে হবে অমুক দল এই কাজটা ভালো করেছে আমাকে স্বীকৃতি দিতে হবে আমরা একটা যখন একটা দলে অন্তর্ভুক্ত হয়ে যায় তখন অন্য দলের সব কিছুকে আমরা খারাপ বলি অথবা সব সময় খারাপ কথাটা বলি কিন্তু অন্য দলের ভিতরে যে ভালো গুণও আছে আপনি যদি একজন ইনসাফকারী হন তাহলে ওই দলের ভালো কাজগুলো আপনার স্বীকৃতি দিতে হবে সরি হাদিসে আছে যে মান লাম ইয়াসকুরিল লাম যে যারা মানুষকে ধন্যবাদ দেয় না শুক্রিয়া আদায় করে না তারা আসলে আল্লাহকেও শুক্রিয়া দেয় না তো মুসলমান সমাজ গঠন করার জন্য আপনার আশেপাশে যারা আছে তাদের কাজগুলোকে স্বীকার করেন প্রশংসা করেন এবং তিনি জন্য ভালো কাজগুলো আরও বেশি করে করতে পারেন তাকে আপনি উৎসাহ দেন এবং তারও ভালো কাজ আপনি সাহায্য করেন কিন্তু আমাদের সমস্যা যেটা হয়েছে যেহেতু আমরা অনেকেই বিভিন্ন দলে অন্তর্ভুক্ত হয়ে আছি আমরা ভালো কাজ করতে চাই শুধু দলের ফ্রেম অর্কে বসে এবং আমি মনে করি যে যত ভালো কাজ হোক সব আমার দলের মাধ্যমেই হতে হবে এটা কিন্তু অবাস্তব কথা এটা মারাত্মক ভুল কথা তাহাবনু আলাল বীরি বত্তাকুয়া ওয়ালা তাহাবনু আলাল ইসমি বল অদওয়ান এটা হলো আল্লাহর আদেশ আপনি এই দুনিয়ায় যেখানেই দেখবেন কোনো ভালো কাজ হচ্ছে সেটা আপনার দলের লোক দ্বারা হোক বা না হোক সেটা আপনার গোত্রীয় লোকের দ্বারা হোক বা না হোক সেটা আপনার দেশের লোক দ্বারা হোক বা না হোক সেটা যদি মুসলমানদের দ্বারাও না হয় আপনার উচিত হবে সেই কাজে সহযোগিতা করা এবং যদি আপনি দেখেন কোথাও কোনো খারাপ কাজ হচ্ছে ওয়ালা তাবনু আলাল ইসমি ওয়াল উদওয়ান গুনাহের কাজ হচ্ছে সীমা লঙ্ঘন করা হচ্ছে জুলুম হচ্ছে বাড়াবাড়ি করা হচ্ছে সেখানে আপনি কোনো ক্রমেই সাহায্য করবেন না সে যদি আপনার পিতামাতা হয় সে যদি আপনার আত্মীয় হয় ভাই ব্রাদার হয় কাউকেই আপনি সেখানে সাহায্য করবেন না সমত ভাই বোনেরা সমাজ উন্নতি করতে হলে আল্লাহ পাক এই যে ফিলসফি দিয়েছেন আল্লাহ পাক এই যে আদেশ করেছেন খুবই সহজ আদেশ এই আদেশগুলো আমাদেরকে পালন করতে হবে সময়ত ভাই বোনেরা যদি আপনি মুসলিম সমাজের অন্তর্ভুক্ত হন এবং মুসলিম সমাজকে আপনার মনে করেন তাহলে কোনো দলের বিচার ছাড়াই কোনো লোকের বিচার ছাড়াই আপনি এই মসজিদে সহযোগিতা করবেন আপনার টাকা দিবেন কারণ এই মসজিদ যখন হবে সেখানে আল্লাহর উপাসনা করা হবে জিকির হবে সেখান থেকে আপনি সব পেতে থাকবেন সমত ভাই বোনেরা এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে এই অনুভূতিটা আনতে হবে যে এই মুসলিম সমাজ আমার তবে শুধু আমার নয় তার মানে হলো আমি যদি মনে করি শুধু আমার অন্যের এখানে কোনো সুযোগ নাই অন্যের এখানে কোনো অধিকার নাই সেটাও কিন্তু ভুল আপনি যখন কোনো ভালো কাজ করবেন অন্যদেরকেও সাথে নিয়ে করেন কিন্তু আমাদের সমস্যা হলো আমরা যখন কোনো ভালো কাজ করি তখন মনে করি যে অন্যদেরকে নিলে তো এর নেতৃত্ব অন্যদের হাতে চলে যাবে এবং সেটা হবে চরম বোকামি সময়ত ভাই বোনেরা যদি সত্যিকার অর্থে আপনার কাছে কাজটা বড় হয় কে নেতৃত্ব দিল সেটা বড় কথা নয় আমি সব সময় মনে করি যে এই কাজটা করা দরকার এবং কোনো কাজ করতে গেলে নেতৃত্ব দেওয়া খুবই কঠিন আমি নেতৃত্ব না দিয়ে যদি আপনি নেতৃত্ব দিয়ে এই কাজটা করতে পারেন আমি আপনাকে সর্ব অবস্থায় সর্বরকম সহযোগিতা করতে প্রস্তুত আছি কারণ আমি আমার নেতৃত্ব চাই না আমি আপনারও নেতৃত্ব চাই না আমি চাই এই কাজটা সুন্দরভাবে হোক কারণ এই কাজটা এই মসজিদটা এই স্কুলটা এই মাদ্রাসাটা এই বিশ্ববিদ্যালয়টা এই হাসপাতালটা আমার কাজে আসবে আমার কাজে না আসলেও আমার সন্তানাদের কাজে আসবে আমার সন্তানাদের কাজে না আসলেও তাদের সন্তানাদের কাজে আসবে তাদের না আসলেও আমার আত্মীয়দের কাজে আসবে আমার মুসলিম ভাই বোনদের কাজে আসবে অমুসলমান যারা ভাই হিউম্যানিটি মানে হিউম্যান ভাই বোন আছেন তাদের কাজে আসবে আপনি এটাকে মনে করেন আমরা যদি এইভাবে সমাজের প্রত্যেকটা স্তরে কাজ করি তাহলে কিন্তু এই সমাজের উন্নয়ন খুবই সহজে হবে এবং তাড়াতাড়ি হবে আমার কাছে খুব দুঃখ লাগে যে যখন আমরা দেখি যে সমাজ উন্নয়নে কোনো দল কোনো কাজ করছে আমরা তখন তৎপর হয়ে যাই এই কাজের ভিতরে ভুল ধরা এবং এটাকে আমরা বিভিন্নভাবে স্পাইং করে গুপ্তচর করে আবিষ্কার করার চেষ্টা করি যে কোথা থেকে এই কাজটা হচ্ছে কোথা থেকে পয়সা আসছে কে এই কাজটা করছেন এবং আমরা এটাকে পত্রিকায় দিয়ে টিভিতে দিয়ে রেডিও দিয়ে আমরা কাজটা চাপিয়ে রাখার চেষ্টা করি সময় তো ভাই বোনেরা এটা মারাত্মক ভুল এগুলোই মুসলমান সমাজের ক্ষতি করছে যখন আপনি দেখবেন কাজটা হচ্ছে কাজটা হতে দিন আপনি সহযোগিতা করুন তারাও আপনাকে শরিক করবেন সমস্যা হলো এই যেহেতু আমি অন্যকে আমার কাজে শরিক করি না সুতরাং অন্যরাও তাদের কাজে আমাকে শরিক করে না এজন্য একজনকে শুরু করতে হবে আসুন আমি শুরু করি আপনি শুরু করেন অন্যদেরকে ডাকেন সমত ভাই বোনেরা আমরা তো সবাই আল্লাহ সন্তুষ্টি চাই এই দুনিয়ার ছোটোখাটো বিষয় নিয়ে আমরা মারামারি করি কিন্তু এর মাধ্যমে আমরা আল্লাহ সন্তুষ্টি থেকে বঞ্চিত হই আর যখনই আল্লাহ সন্তুষ্টি থেকে বঞ্চিত হই তখন আমরা জান্নাতের পথ থেকে দূরে সরে আসি আমাদের সবার গোল তো জান্নাতে যাওয়া এবং চিন্তা করা দরকার যে কোন কাজে আমরা জান্নাত পেতে পারবো আমার সবচেয়ে দুঃখ লাগে যে আমরা সব সময় ক্ষুদ্র দৃষ্টি দিয়ে আমাদের জিনিসগুলো দেখি দেখেন এটা একটা ফিলোসফির কথা আমাদের চোখটা আল্লাহ বানিয়েছেন সুন্দর কিন্তু চোখ দিয়ে আমরা অনেক বড় কিছু দেখতে পারি অনেক দূর দেখতে পারি সূর্যটা আমাদের চেয়ে অনেক দূরে কিন্তু দেখি সেটা ছোট চোখ দিয়ে সহত ভাইয়েরা আমি বলতে চাচ্ছি ঠিক এইভাবে যদি আপনারা আপনাদের হৃদয়টাকে বড় করেন এই মুসলিম সমাজ অনেক বড় এটাকে বড় করেই দেখতে হবে এই মুসলিম সমাজ এগিয়ে নেওয়ার জন্য শুধু আপনি এবং আমি পারবো না বরং এটাকে এগিয়ে নেওয়ার জন্যে সবাইকে একসাথে কাজ করতে হবে মিলেমিশে করতে হবে আমি যে আগে গাড়ির উদাহরণ দিয়েছিলাম এটা আবার এখানে টেনে নিয়ে আসি আমাদের উম্মতকে যদি আমরা একটা গাড়ির সাথে তুলনা করি এবং আপনি আমি আমরা সবাই যদি বা কেউ কেউ গাড়ির চাকা হিসেবে থাকি চারটা চাকাকে সবাই একসাথে চলতে হবে এক চাকা যদি বলে যে আমি বেশি চালাক আমি বেশি ধনী আমি একটু আগে যাব পিছনের চাকাগুলো দুর্বল গরিব তার আমাদের পিছনে আসুক তাহলে কিন্তু সেই গাড়ি চলবে না আমাদের মুসলিম মতের সমস্যা হয়েছে এই কিছু কিছু লোক নিজেদেরকে খুব প্রোগ্রেসিভ মনে করেন নিজেদের মনে করেন খুবই চালাক এবং তারা সব সময় নিজেরা নিজেরা আগে চলে যেতে চান অন্যদের দিকে তাকান না যার কারণে হয় কি আসলে তারাও আগে যেতে পারেন না যারা পিছনে আসেন তারাও সামনে আসতে পারে না এবং যে কারণে আমাদের এই মুসলিম উম্মা নামক গাড়িটা থেমে আছে স্থবির হয়ে আছে আমরা যখন আলোচনা করি তা সবসময় আমরা অতীতের কথা বলি অতীতে আমাদের স্বর্ণযুগ ছিল ভাই স্বর্ণযুগ ছিল সেটা তো সত্য এখন আপনি কি করছেন এখন আপনার স্বর্ণ কোথায় আপনি যদি আপনার বউকে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 টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফআই আল রায়ন ব্যাংক সাতচল্লিশ Calthorpe road Birmingham UK post code B এক পাঁচ এক T H pound account number শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আইব্যান জিবি চার নয় এ আর এ ওয়াই তিন শূন্য শূন্য শূন্য আট তিন শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক সোড কোড তিন শূন্য শূন্য শূন্য আট তিন swift BIC code A R A Y GB দুই দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support at peace TV dot TV peace TV মানবতার সমাধান মানবতার পথ প্রদর্শক আলকুর আনুল করিম কি ওসিরাত করেছে মানব জাতির জন্য দিন ইসলামের মূল নির্দেশনগুলো কি কি আল্লামাহুল বায়ান অনুষ্ঠান সর্বস্বতা থেকে বেরিয়ে জীবন ও মানবতামুখী হওয়ার